তুমি কেমন কারি আলা বানাইলা দুনিয়া এত যতনে ও তুমি কেমন কারি আলা বানাইলা দুনিয়া এত যতনে দিয়েছ উঁচু পাহাড় তাহাতে ঝর্ণা আবার দিয়েছ উঁচু পাহাড় তাহাতে ঝরনা আবার ধরে সারা জন্ম ধরে তোমারই নামে তুমি কেমন কারি কারিগরওয়ালা বানাইলা দুনিয়া এত যতনে ও তুমি কেমন কারি কারিগরওয়ালা বানাইলা দুনিয়া এত যতনে পাহাড়ের ঝর্ণা বে নদী বয়ে যায় নদীর ওই ঢেউয়ে তরি নিজেকে হারায় পাহাড়ের ঝর্ণা বে নদী বয়ে যায় নদীর ওই ঢেউয়ে তরি নিজেকে হারায় সাপলা ঢেউয়ে দোলে নদীর ওই গভীর জলে সাপলা ঢেউয়ে দোলে নদীর ওই গভীর জলে নীল আকাশে হাস রে চাঁদ তোমারই নামে তুমি কেমন কারি গহরওয়ালা বানাইলা দুনিয়া এত যতনে দিয়েছ উঁচু পাহাড় তাহাতে ঝর্ণায় আবার দিয়েছ উঁচু পাহাড় তাহাতে ঝর্ণায় আবার ঝরে সারা জনম ভরে তোমারই নামে তুমি কেমন কারি আল্লাহ বানাইলা দুনিয়া এত যতনে ও তুমি কেমন কারি আল্লাহ বানাইলা দুনিয়া এত যতনে জীবনের ছোট্ট পাখি উড়াল দিয়ে যায় পিছু তুমি যতই ডাকো আয় ফিরে আয় জীবনের ছোট্ট পাখি উড়াল দিয়ে যায় পিছু তুমি যতই ডাকো আয় ফিরে আয় যাইবে সে তো উড়ে তাহারই আসল ঘরে যাইবে সে তো উড়ে তাহারই আসল ঘরে অনন্তকাল রইবে সে তো আপন ভুবনে তুমি কেমন কারি গহরওয়ালা বানাইলা দুনিয়া তো যতনে ও তুমি কেমন কারি গহরওয়ালা বানাইলা দুনিয়া তো যতনে দিয়েছ উঁচু পাহাড় তাহাতে ঝরনা আবার দিয়েছ উঁচু পাহাড় তাহাতে ঝরনা আবার ঝরে সারা জনম ভরে তোমারই নামে তুমি কেমন কারি ঘরওয়ালা বানাইলা দুনিয়া এত যতনে ও তুমি কেমন কারি ঘরওয়ালা বানাইলা দুনিয়া এত যতনে ও তুমি কেমন কারি ঘরওয়ালা বানাইলা দুনিয়া এত যতনে